বলবে পলায়নের জায়গা কোথায় না কোথাও আশ্রয়স্থল নেই আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুষ্মান যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব অতপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব কখনো না বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে কখনো না যখন প্রাণ কণ্ঠাগত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 সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন অতপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী তবু কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন